প্রবাহিত সেখানে তারা চিরকাল থাকবে আর এটাই তাদের বড় ধরনের সফলতা এখানে আনসার এবং মহাজিরিনদের প্রথম অগ্রবর্তী কারা এ ব্যাপারে গতকাল আমি বিভিন্ন মতগুলো এখানে আলোচনা করেছিলাম যে কারো মতে হলেন কিবলা পরিবর্তনের আগে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা কারো মত হল বদরের সাহাবিগণ আর কারো মত হল বায়াতের দোয়ানে যারা অংশগ্রহণ করেছিলেন তারা এবং তাদের এই কথাগুলোর পিছনে যে বড় কারণ সেই মিন মিনাল মুহাজিরিন আওয়াল আনসার আনসার এবং মুহাজিরিনদের মধ্য থেকে এই মিন লিপ্তাবে এই মিন অব্যয়ট যদি অংশ বুঝানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে তাহলে এটা বুঝায় আনসার এবং মহাজিরিনদের মধ্য থেকে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের সাথী যারা হয়েছিলেন এরা তো সকলেই এর অন্তর্ভুক্ত কিন্তু মিন অংশ যদি বোঝানো হয় তাহলে তারা সকল নন তাদের মধ্য থেকে কিছু সংখ্যক এই কিছু সংখ্যক বের করতে গিয়েই এই ব্যাখ্যাগুলো করতে হয়েছে যারা ব্যাখ্যা করেছেন এই মিনকে অংশ বোঝানোর জন্য ব্যবহার করার অর্থ গ্রহণ করার কারণে এটা করেছেন আনসার এবং মহাজিরিনদের মধ্য থেকে যারা প্রথম অগ্রবর্তী হয়েছেন এদের মধ্য থেকে প্রথম অগ্রবর্তী কারা এটা তো প্রথম পর্যায়ে নিয়ে আসতে হয় এই জন্যই তারা এই মতভেদ গুলো করেছেন আবার কারো মতে মিন এটা তাবেঈদের জন্য না এটা বিবরণের জন্য এসেছে তুলনার জন্য এসেছে হ্যাঁ এটা বিভিন্ন সময় এই মিনটাকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয় এটাকে অংশ বোঝার জন্য হয় আর বিবরণের জন্য হয় যদি বিবরণের জন্য হয় তাহলে এর দ্বারা বোঝানো হয়েছে আনসার এবং মুহাজিরিনদের মধ্যে আনসার এবং মুহাজিরিনরা প্রথম অগ্রবর্তী দল আর এদের তুলনায় পরবর্তী সময়ে যারা এসেছেন এসে তাদের পূর্ণ অনুসরণ করেছেন উত্তমভাবে অনুসরণ করেছেন সাহাবাদের পরে যারা তাদের অনুসরণ করেছেন উত্তমভাবে সেই পরবর্তী লোকদের তুলনায় আনসার এবং মুহাজিরিনগণ হলেন অগ্রবর্তী দল সেখানে তুলনা করা হয়েছে এই মিনটাকে এই দুই অর্থে ব্যবহারের কারণে এই দুই ধরনের অর্থ হয় তো এখানে যদি দ্বিতীয় অর্থটা করা হয় বিবরণ যদি হয় তাহলে এখানে বিবরণটা হলেন সাবিকিন মিনাল মোহাজিরিন আল আংসার এরা হলেন বিবরণ যে পরবর্তী সময়ে যারা তাদের উত্তমভাবে অনুসারী এদের তুলনায় যারা প্রথম অগ্রবর্তী দল আনসার এবং মহাজিদিনদের মধ্যে থেকে এটা হলো তাদের বিবরণ এদের তুলনা বোঝানো হয়েছে উভয়ের এই অর্থের দিক থেকে সকল সাহাবারায়ের মধ্যে সামিল যারা হিজরত করেছেন আর যারা মহাজিরিনদেরকে আশ্রয় দিয়েছেন সাহায্য করেছেন হিজরত করেন নাই কিন্তু তারা আনসার সাহায্যকারী এরা সকলেই এর মধ্যে সামিল আর সেই প্রথম অগ্রবর্তী দল যদি সাহাবায়ে কেরাম হন তাহলে পরবর্তী দল হলেন তারা যারা তাদেরকে উত্তম ভাবে অনুসরণ করেছেন ইহসান যারা তাদেরকে উত্তম ভাবে অনুসরণ করেছেন অর্থাৎ সাহাবাদেরকে অনুসরণ করেছেন যারা এটা পরিভাষাগত ভাবে তাবেই বলা হয় যেই সকল লোক সাহাবাদের কাছ থেকে সরাসরি দিন গ্রহণ করেছেন তারা রাসুলকে দেখেননি কিন্তু সাহাবাদেরকে দেখেছেন তারা হলেন তাবিআই এটা পরিভাষাগত শব্দ কিন্তু সেই তাবি পর্যন্ত এই কথাটা সীমাবদ্ধ নয় মুফাসিরিনগণ এটাকে সীমাবদ্ধ এখানে করেননি কারণ সেই অনুসরণকারী উত্তম ভাবে অনুসরণকারী কেয়ামত পর্যন্ত যারাই হবে সকলেই এর অন্তর্ভুক্ত যারা সাহাবাদেরকে ভাবে অনুসরণ করবে তারা সকলেই এর অন্তর্ভুক্ত সাহাবাদের অভ্যস্তটা তাদের অভ্যাসটা তাদের আচরণ তাদের আকিদা তাদের আমল যা ছিল তা উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম ছিল সাহাবায়ে কেরাম তাদুই আল্লাহ তালানহম তারা রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লামকে উত্তম ভাবে অনুসরণ করেছেন রাসুলকে কাছে থেকে দেখেছেন তারা রাসুলের আমল পর্যবেক্ষণ করেছেন অনুসরণ করেছেন রাসুলের সামনে তাদের যদি ভুল ত্রুটি হয়ে যেত রাসুল তাদেরকে সংশোধন করে দিয়েছেন আর তারা সাথে সাথে সংশোধিত হয়ে গেছেন তারা ভুলের উপর কখনো অটল থাকতেন না তাদের বৈশিষ্ট্যই এমন ছিল যখন আল্লাহর পক্ষ থেকে বা রাসুলের পক্ষ থেকে কোন নির্দেশ তারা জানতে পারতেন সাথে সাথে তারা তা মেনে নিতেন যদি তা তাদের স্বভাব বিরুদ্ধ হত যেমন মদ তাদের সামাজিক কালচার ছিল অভ্যস্ত ছিল এটা তাদের নেশা ছিল যখন মদকে নিষিদ্ধ করে দিয়ে আল্লাহ সুবাহান আদেশ করলেন ফাহাল আং তুম তোমরা কি বিরত হবে না তখন তারা জবাব কি দিয়েছিলেন সাথে সাথে ইং তাহাই না রব্বানা হে আমাদের রব আমরা বিরত হয়ে গেলাম আর সেই দিন মদের যত মজুদ ছিল সবাই এগুলো ডেলে ফেলে দিল মদিনার মধ্যে মদের একটা স্রোত কিছু সময়ের জন্য বয়ে গেল মদের পাত্রগুলো অনেকেই ভেঙ্গে দিলেন মদের পাত্রগুলো আর রাখলেন না মদের চিহ্ন আর তাদের মধ্যে থাকল না স্পষ্টভাবে সাথে সাথে জবাব আল্লাহর ডাকে সারা দিয়ে দিলে দিলেন ইংতাহাই না রব্বানা হে আমাদের রব আমরা বিরত হয়ে গেলাম এটা হলো সাহাবাদের আকিদা আমল কোরআন মজিদের কোন আয়াত নাজিল হয়েছে আর তারা সেটা অমান্য করেছেন এমন কোন সাহাবা খুঁজে পাওয়া যাবে না ইচ্ছাকৃতভাবে পূর্ব থেকে তাদের আমলের বিপরীতই যদি হয় বংশের রেওয়াজের পরিপন্থীও যদি হয় তথাপিও তারা সাথে সাথে এটা মেনে নিয়েছেন এটা কখনো বলেননি আমার বংশে তো দীর্ঘদিন থেকে এই নিয়ম প্রথাটা চালু আছে এই রুসুমটা চালু আছে এখন হঠাৎ করে পরিবর্তন করি কেমন করে যেহেতু আল্লাহর আয়াত নাজিল হয়েছে মেনে নিলাম আস্তে আস্তে পরিবর্তন করি এমন কথা বলেছেন এমন কোন একজন সাহাবা খুঁজে কেউ পাবে না ইমান আনার পর কেউ এই ধরনের কথা বলেছেন এটা একজনও কেউ খুঁজে পাবে না কারণ তাদের আফিদাটা কি ছিল আমি যে আস্তে আস্তে মানব আমি যে আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবো ওই গ্যারান্টি কে দিল আমি যদি আল্লাহর আয়াত এখন নাজিল হয়েছে আমি এখন আমল করলাম না মনে করলাম এটা কালকে থেকে করি এখন যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহর আয়াত অমান্য করে মৃত্যু হওয়ার কারণে কাফির হিসাবে মৃত্যু হবে এই জন্য সাহাবার এ ব্যাপারে অত্যধিক সতর্ক ছিলেন আল্লাহর আয়াত নাজিল হওয়ার পর তারা কখনো কোনো অজুহাত পেশ করতেন না বাহানা পেশ করতেন না সাথে সাথে মেনে চলতেন আমরা এই কথাটাই যদি একটু চিন্তা করি আজকে আমরা কোন ধরনের মুসলিম কেমন মমি আমরা তো এটা পারি না সাহাবাদের মতো আমরা পারছি না এরপরও আমরা দাবি করি আমরা মুসলিম এর মধ্যে যে সাহাবাদের উত্তম অনুসারী তো আমরা নই সাহাবারা যেমন ছিলেন এবং তাদের উত্তম যারা অনুসারী এই দুই দলের কথা আল্লাহ এখানে বলছেন যারা সাহাবাদের উত্তম অনুসারী হতে না পারে তাহলে সে ইমানের এই বাউন্ডারির ভিতরে আসে কেমন করে আমরা তো তাদের মতন এখনো তো আমরা বাহানা পেশ করি এটা কিভাবে মানবো আমাদের সমাজ তো এটা মেনে নেয় না আমার পরিবার তো এটা মানে না দীর্ঘদিন থেকে চলে আসছে পরিবারের রেওয়াজ কিভাবে এটা পরিবর্তন করি আমরা তো এখন একথাটাও বলি কিন্তু এই কথাটা যে ইসলাম বিরোধী কথা আমরা তো নির্দিদায় বলে যাচ্ছি একটু ভাবিও না কিন্তু সাহাবারা কখনো এই কথা বলেননি তারা স্পষ্ট করে যেই জিনিসটি বুঝতেন উপলব্ধি করতেন আমল করতেন সেটা হল যে আল্লাহর পক্ষ থেকে এই আয়াত নাজিল হয়েছে আমি যেহেতু আল্লাহর প্রতি মানে এনেছি আমার কাজ হল সমগ্র দুনিয়ায় কি নিয়ম কি প্রথা কি চালু আছে বা ছিল এটা আমার দেখার বিষয় নয় এই সবগুলো আমি ঘৃণা বলে এখন প্রত্যাখ্যান করলাম আর আল্লাহর আয়াত আমার কাছে পৌঁছা মাত্র আমি সাথে সাথে এটা মেনে নিলাম এটা হল ইমানের প্রতি কিবলা পরিবর্তন যখন হল তখন একজন সাহাবা তিনি কুবা পল্লীতে গিয়ে পৌঁছলেন এমন সময় তিনি দেখলেন যে ফজরের সালাত এরা পড়ছে কোন বর্ণনায় আছে আসরের সালাত তারা তখন বাইতুল মুকাদ্দতকে কেবলা করে সালাত পড়ছে তখন তিনি বললেন আমি রাসুল্লাহ সাল্লু সাথে বায়তুল্লাহকে কেবলা করে সালাত আদায় করে এসেছি কেবলা পরিবর্তিত হয়ে গেছে সেই লোকেরা তখন সালাতে রুকুতে ছিল সেই অবস্থায় তারা রুকুর মধ্যেই তারা কিবলা পরিবর্তন করে ফেলল তারা এটা ইতিহাস করল না যে আমরা তো সালাদ বায়তুল মুকাদ্দকে কেবলা করে শুরু করে দিয়েছি অন্তত এই সালাদ আদায় করে নেই পরবর্তী সালাদ থেকে আল্লাহর হুকুম মানব এই ইস্তেহাতটুকু কোন সাহাবা করেননি রুকোর মধ্যেই যখন তাদের কাছে তাদের কানে এই সংবাদটা পৌঁছে গেল যে আল্লাহ কেবলা পরিবর্তন করে দিয়েছেন রুকোর মধ্যেই তারা পরিবর্তিত হয়ে গেলেন তারা হলেন রাজি আল্লাহ এটা ছিল তাদের আদর্শ আর যারা তাদের অনুসরণ করে তারা কারা এরা এই ধরনেরই হয় তারা এই ধরনেরই হয় তারা দিন জানে না কিন্তু যখন জানতে পারে আল্লাহর কোরআনে এই কথাটা আছে সাথে সাথে দুনিয়ায় কি চালু আছে সেটা পড়ুয়া করে না আল্লাহর কোরআনেই বলছে আগে হয়তো জানতো না এর বিপরীত চলছিল যখন জানলো আর বিলম্ব নয় সাথে সাথে এটা গ্রহণ করে নিল তারাই হলো উত্তম অনুসারী আর যারা ইতিহাস করে দেখি সময় সুযোগ অনুযায়ী আস্তে আস্তে মানে এরা সাহাবাদের উত্তম অনুসারী নয় সাহাবাদের উত্তম অনুসারী হলো তারাই যারা সাহাবারা যেইভাবে তাদের কাছে হক পৌঁছার পর অবিলম্বে গ্রহণ করতেন মেনে নিতেন নিজেরা কোন প্রকারের ইস্তেহাস করতেন না গবেষণা করতেন না যুক্তি অজুহাত দাঁড় করাতেন না নিজেদের বুদ্ধি বিবেকের পরিপন্থী হলেও তারা সন্তুষ্টির সাথে মেনে নিতেন কারণ এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে অথবা রাসুলের পক্ষ থেকে এসেছে এতটুকুই যথেষ্ট তারা এমন ছিলেন আর এই ধরনেরই তাদের মতো যারা যারা তাদের মতোই তাদের অনুসরণ করে সেই সকল লোকেরা হল তাদের উত্তম অনুসারী আল্লাহ সুবাহ কোরআন মজিদে তাদের ব্যাপারেই এই কথাটি বলছেন যদি পরবর্তী কালের লোকেরা তোমাদের মতো ইমান আনে তাহলে তারা হেদায়ত পাবে নতুবা পাবে না কারা সাহাবাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন তোমরা যেইভাবে ইমান আনছো যদি পরবর্তী কালের লোকেরা তোমাদের পরে যারা ইমান আনবে তারা যদি তোমাদের মতো ইমান আনে তাহলে তারা হেদায়াত পাবে নতুবা তারা হেদায়াত পাবে না ইমানের মানদণ্ড হল সাহাবায়ে কেরাম রাজু আল্লাহ তালানহম রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের উত্তম অনুসারী তারা রাসুল যেইভাবে ইমানের দাওয়াত তাদের সামনে পেশ করেছেন তারা সেইভাবে ইমান গ্রহণ করেছেন আর তাদের ওই ইমানটা ছিল রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যেইভাবে তাদেরকে বুঝিয়েছেন ইমান ইমানের হক ইমানের দাবি তারা সেইভাবে এটা গ্রহণ করেছিলেন এর উপর তারা অটল ছিলেন এই জন্য তারা মানুষ ছিলেন কোন ভুল হলে অপরাধ হয়ে গেলে পাপ করে ফেললে তারা এটার উপর অটল থাকতেন না সাথে সাথে তারা এ থেকে রিটার্ন করতেন এখান থেকে তারা সাথে সাথে তারা বিরত হতেন এবং ওই ভুলের জন্য তারা অনুতপ্ত লজ্জিত হয়ে বিত সন্ত্রস্ত হয়ে তারা তবা করতেন একজন সাহাবা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে এসে বললেন যে আমি মদিনার উপকণ্ঠে একজন নারীকে সহবাস ছাড়া তাকে উপভোগ করেছি সহবাস ছাড়া সবকিছুই করেছি সেই সময়ে আসরের সালাপ আদায় করে মসজিদ থেকে রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বের হয়েছিলেন তখন তিনি তাকে বললেন যে তুমি কি আমাদের সাথে সালাপ আদায় করি তখন সেই সাহাবি বললেন যে হ্যাঁ আমি আপনার সাথে সালাপ আদায় করেছি তখন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বললেন নিশ্চয়ই সৎ কাজ মন্দ আমলকে দূরীভূত করে দেয় ওই সাহাবা এটা চরম লজ্জার কথা এটা বলার কথা নয় গোপন করার কথা কিন্তু তার মনে সেই ভীতি এসে গেছে যদি এই পাপের কারণে আল্লাহ আমাকে পাকড়াও করেন তাহলে তো আমি বাঁচতে পারবো না নিজেকে পবিত্র করার জন্য রাসুলের সামনে এসে হাজির হয়েছেন নিজের অপরাধ নির্দিদায় স্বীকার করেছেন আর আজকে অবস্থাটা কি কেউ অপরাধ করে সাক্ষী প্রমাণ দিয়েও সাবিত করা যায় না স্বীকার করতে চায় না অপরাধ করে স্বীকার করে না নিজের অপরাধের উপর অটল থাকে সেই অপরাধটাকে কন্টিনিউ করে আবার ইমানেরও দাবি করে সেটা সাহাবাদের মতো ইমান এর ধারে কাছেই নাই মারিফুল কোরআনে একটি কথা দেখবেন যেখানে লেখছেন যে সাহাবাদের ইমানের যে যদি চুল পরিমাণ বেশ কম ইমানও কারো হয় সেই ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এটা হল ইমানের মানদণ্ড আল্লাহ সুবাহ নিজের পক্ষ থেকে যেই দিন পাঠিয়েছেন যেই বাণী পাঠিয়েছেন যে আয়াতগুলো পাঠিয়েছেন সাহাবাই কেরাম রাজু আল্লাহ তালানহুম এটাকে উত্তম ভাবে ধারণ করেছিলেন গ্রহণ করেছিলেন বিশ্বাস করেছিলেন এবং সে অনুযায়ী আমল করেছিলেন যদি কেউ তাদের মতো মুমিন হতে চায় তাহলে হুবহু তাদের মতো হওয়ার জন্য তাদের উত্তম ভাবে অনুসরণ করতে হবে আল্লাহ সুবাহ বলছেন যারা উত্তম ভাবে তাদেরকে অনুসরণ করে সেই উত্তম অনুসরণ কি কোন একটি বিষয় তাদের সাথে একটে লাভ করে না মতভেদ করে না কোন একটি আমলের ক্ষেত্র তাদের সাথে বৈপরীত্য নাই তারা যেইভাবে গ্রহণ করতেন যেইভাবে তারা জানার জন্য তারা উদ্গ্রীব থাকতেন সব সময় তারা প্রচেষ্টায় নিয়োজিত থাকতেন কিভাবে আল্লাহর দিন জানা যায় আল্লাহর কিতাব জানা যায় রাসুলের সুন্না জানা যায় তাদের মধ্যে যেই আগ্রহ ছিল দিনের প্রতি জানার প্রতি এবং মানার প্রতি তাদের যে আগ্রহটা ছিল এইভাবে পরবর্তী সময়ে যারা ইমানের দাবি করবে তারা যদি তাদের মতোই হয় দিন জানার জন্য মানার জন্য তাদের মতোই যদি হয় তাহলে তারা হল উত্তম অনুসারী তাদের এই উভয়ের জন্য আল্লাহ একটা কথা বলছেন এখানে রাজু আল্লাহ এরা সকলের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন কাদের প্রতি আনসার এবং মহাজিদদের যারা অগ্রগামী হয়েছেন অর্থাৎ সাহাবার অগ্রগামী হয়েছেন অথবা প্রথম অর্থ যদি মিন লিপ্তাবিজ ধরেও যদি করা হয় তাহলে সেই প্রথম কিবলার কিবলা পরিবর্তনের পূর্বে যারা মুমিন হয়েছিলেন অথবা বদরি সাহাবা অথবা বায়াতের দোয়ানের সাহাবা অথবা সকল সাহাবা যে ব্যাখ্যায় দৌড়া হোক না কেন তারা এবং তাদের উত্তম অনুসারী যারা এরা সকলের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন অর্থাৎ মুমিনদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন যারা সাহাবাদের মতো ইমান এনেছে সাহাবাদের মতো ইমানের ইমানের উপর যারা অটল থেকেছে এবং উত্তম ভাবে তাদের অনুসারী হয়েছে তাদের সকলের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট তারা আল্লাহর প্রতি সন্তুষ্টটা কি আল্লাহ যখন যে অবস্থায় তাদেরকে রাখেন এটি তারা সন্তুষ্ট থাকে আল্লাহ যদি তাদের বিপদে ফেলেন তবু তারা সন্তুষ্ট এই জন্য যে বিপদটা আল্লাহর পক্ষ থেকে এসেছে আর আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নির্ধারিত বিপদ যতটুকু আছে এর বেশি আমার উপর আসবে না সেখানে সন্তুষ্ট আল্লাহ যদি তাকে রূপ সুখ দেন অভাব অনটন দেন সেখানে সে সন্তুষ্ট থাকে এটা তো আল্লাহর পক্ষ থেকে হয়েছে আল্লাহ তাকে সুদিনে রাখেন আর দুর্দিনে রাখেন সুখে রাখেন আর কষ্টে রাখেন সর্বাবস্থায় সে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে আল্লাহ তাকে যেই অবস্থায় রাখেন সেই অবস্থায় সন্তুষ্ট থাকে আরেকটি অর্থ হল আল্লাহ বান্দার জন্য যে বিধান দিয়েছেন যে আইন কানুন দিয়েছেন সেই বিধান সে আইন কানুন সেই নিয়ম পদ্ধতি মানতে গিয়ে তার যত কষ্টই হোক না কেন তথাপিও ওই আইন বিধানকে সন্তুষ্টির সাথে সে গ্রহণ করে আল্লাহর সেই হুকুম হাকামগুলোকে সে সন্তুষ্টির সাথে গ্রহণ করে এ ব্যাপারে তার কোন ধরনের দ্বিধা সংকোচ থাকে না অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যত প্রকারের নিয়ামত আসে যত প্রকারের হুকুম হাকাম বিধি বিধান তার কাছে পৌঁছে সবগুলো সে সন্তুষ্টের সাথে মেনে নেয় এই হিসাবে সে আল্লাহর প্রতি সন্তুষ্ট অর্থাৎ দুনিয়ায় আল্লাহ তার সাথে যা করছেন যা দিচ্ছেন এই সব কিছুতেই সে সন্তুষ্ট থাকে বিনিময় আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকেন ইহকাল পরকাল সব সময়ের জন্য এটা কাদের প্রতি ওই দুই দলের কথা বলা হয়েছে সাহাবাগন এবং তাদের উত্তমভাবে অনুসারীগণ যারা তাদের মতো ইমান এনেছেন তাদের মতো ইমান এনে তাদের মতো জীবন যাপন করছেন তো সাহাবারা কি জীবন যাপন করেছিলেন তারা অভাব অনটনে থাকেন সেই সময়ও অন্ততপক্ষে একটা যুদ্ধ করার জন্য তরবারি নিয়ে থাকেন যতটুকু সম্ভব কয়েকটা তীর একটা ধনুক সম্পর্কে ব্যবস্থা করে রাখার চেষ্টা করেন আল্লাহর দুশ্মনদের সাথে যুদ্ধ করার জন্য সর্বাবস্থায় তাদের মন থাকে তারা সবসময় প্রস্তুত রাখেন যে বার্তা একটা যুদ্ধ হলো পরের কোন নির্দেশটা আসে সবসময় আরেকটা যুদ্ধের নির্দেশে অপেক্ষা করতেন এবং সেখানে অংশগ্রহণের জন্য অপেক্ষায় থাকতেন তাদেরকে সুযোগ যাতে দেওয়া হয় এর জন্য আগ্রহ প্রকাশ করতেন এটা এরা হলো সাহাবাদের অভ্যাস এটা ছিল তাদের ইমানের দাবি এখন কেউ যদি সাহাবাদের এই আদর্শ গ্রহণ না করে খানকায় বসে আরামের জীবন যাপন করে ওই হুজরার মাঝে বসে মুরগির রান খাওয়ার চিন্তা করে আর বেশভূষায় লেবাস এমন ধরনের ধারণ করে যেমন ওই বিভিন্ন ধরনের ওই যাত্রা পালায় রাজা বাদশাদের বেশভূষা ধারণ করে যে ধরনের দেখে অভিনয় করে এরা আসলে এই ধরনের কিছু অভিনেতা মাত্র পোশাক পরিচ্ছদে তারা মুসলমানদের অভিনয় করে আর আমল তাদের হল ইহুদি ঝাজকদের খ্রিস্টান পুরোহিতদের হিন্দু ঠাকুরদের তাদের আমলটা হল এই ধরনের সেই আহবার রুহবান এবং ঠাকুরদের মতো কিন্তু তাদের অভিনয় বাহ্যিক পোশাক পরিচ্ছদ মুসলমানের মতো এই সকল ভণ্ডরাই মূলত মুসলমানদেরকে বিপদগামী করেছে দিন থেকে বিচ্ছুত করেছে বিশেষ করে এদেশের পীর নামের একদল ঠাকুর পিরিজম এবং ঠাকুরিজম এর মধ্যে কোনো তফাত নেই ঠাকুরিজম থেকেই পিরুজমের উৎপত্তি যত পীর কেউ বলে হকানি পীর সব পীর বদমাইশ যত পীর আছে সবগুলো বদমাইশ একটা উত্তম মানুষ নয় একটাই মানুষ নয় প্রত্যেকটা পশু কারণ পীর প্রথাটাই ইসলামে নাই এটার উৎপত্তি হয়েছে ঠাকুরিজম থেকে ঠাকুরদের উত্তম অনুসারী এরা এরা সাহাবাদের অনুসারী নয় আর এরা সাধারণ মুসলিম জনসাধারণের কাছে তাদের সেই ভণ্ডামিটাকে ইসলামী লেভেল লেভেল দিয়ে ঢেকে রেখে তারা গোপন রেখেছে আর প্রকাশ করছে ইসলাম মানুষকে ধোকা দিচ্ছে আর কৌশলে মানুষকে রাসুলের তরিকা থেকে সাহাবাদের তরিকা থেকে বিচ্ছুত করে ঠাকুরিজমের দিকে নিয়ে যাচ্ছে হিন্দুদের ঠাকুরদের অভ্যাসটা কি তারা তাদের দীক্ষিত বানায় দীক্ষিত মুরিদ মুরিদ বানায় ঠাকুর দীক্ষা আমাদের পীরদের যে মুরিদ বানানো এই হুবহু ভাষাটা ওইখান থেকে এসেছে সেই ঠাকুররা তাদের দীক্ষিত বানায় আর সকল মুরিদানকে তারা বলে জজবান ঠাকুরের এই জজবানদের প্রতি তার যে নসিহা থাকে সেটা হলো তারা তাদের আয়ের একটা অংশ ঠাকুরের জন্য তারা নির্ধারিত রাখে তারা এটা বেড বেগার নাম দেয় আর এই পীরেরা হুজুরেরা নাম দেয় হাদিয়া তুফা মূলত একটাই এরা সৎকা নাম দিয়ে খায় আর তারা দক্ষিণা নাম দিয়ে খায় মূলত একটাই তাদের বেদ বেগার দক্ষিণা দ্বারা ঠাকুরের বিলাসবহুল জীবন যাপন চলে তার দীক্ষিতরা তাকে নিয়মিত ভাবে সেই ব্যাট বিগার এগুলা দেয় লক্ষিণা দেয় আর মাঝে মাঝে যদি দেখে ঠাকুর তার কিছু অভাবে পড়ে গেছে তখন বাড়ি থেকে বের হয় একটা বাহিনী নিয়ে তার একটা চামসা বাহিনী তাকে সাথে এদেরকে নিয়ে বের হয় তার মুড়িদানদের কাছে যায় তার যজবানে যায় গেলে পরে ঠাকুর আসে তাকে তো খালি হাতে ফিরত দেওয়া যায় না প্রত্যেকেই ব্যাট বেগার দেয় দক্ষিণা দেয় মোটামুটি তার এক বছরের আয়োজন হয়ে গেলে ফিরে আসে তার বিলাসবহুল জীবন যাপন করে আমাদের দেশেও এই পীরেরা ঠাকুরের অনুসারী পীরেরা তারা তাদের মুড়িদানের সাক্ষাৎ লাভ করে আর সেখানে তারা হাদিয়া তুফা নজর নিয়াজ কত কিছু তারা পায় দান পায় এগুলো হলো ব্যাট বেগা দক্ষিণা ঠাকুররাও তাদের সেই মুড়িদানকে নিয়ে যজবানদেরকে নিয়ে বিভিন্ন ধরনের পূজা পার্বণ করে আর এই ঠাকুরের এখানে পূজা করতে এসে অনেক কিছু নিয়ে আসে মুরগি ছাগল ইত্যাদি নিয়ে আসে আমাদের এই পীরেরাও দেখবেন বছর একটা সম্মেলন করে বছর একটা সম্মেলন করে সকল মুড়িদান আসে গরু ছাগল মহির যা যা পারে সব নিয়ে আসে এটা পীরের তার কালেকশনের জন্য এটা করে এটা উদ্দেশ্য এটা সব ওয়াজ মাহফিল না এটা হলো তার বাৎসরিক মুড়িদানদের কাছ থেকে ব্যাট বেগার আদায় করা লাখো মানুষের সমাবেশ কোন পীরের আস্থানায় ঘটে এগুলো তো শুনেন এগুলো হলো সব বন্ধ বদমাই এরা ইসলামের শত্রু ইসলামের দুশ্মন এগুলো হলো ঠাকুরের অনুসারী এরা ইহুদি খ্রিস্টানদের দূষর ইসলামের শত্রু এই সকল এই ভণ্ডরা কখনো একটু চিন্তা করে না রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কোন একজন সাহাবা কি নিজের জন্য এমন কোন খানকা তৈরি করেছিলেন তিনি কি আলাদা এইভাবে কোনো মুড়িদান বানাতেন তিনি কি এইভাবে লোকদের কাছে হাদিয়া তুফান নজর নেওয়ার ব্যাট বেগার নেওয়ার জন্য কোন ধরনের রুসুম আবিষ্কার করতেন এমন একজন সাহাবা কেউ খুঁজে কেউ পাবে না এমন নজির দেওয়ার মতো একজন কেউ পাবে না কিন্তু এই পীরেরা সাহাবাদের নিম্ন দরজার একজন সাহাবির পায়ের জুসার সমান কি মর্যাদা তার হবে আজকে যত পীর বলেন চরচিনাই বলেন আর চরমুনাই বলেন এগুলি কি কোন সাহাবার জুতা বহনের মতো যোগ্যতা রাখে কিন্তু এই সাহাবারা যখন এই ধরনের কোন মুড়িদানের ব্যবস্থা করেননি বেদ বেগার নজর নিয়াজ হাদিয়া তুফা নামে আদায়ের কোনো ব্যবস্থা করেননি কোনো খানকা বানকা দণ্ডামি রাস্তা মাথারা তৈরি করেননি এরা এগুলো আবিষ্কার করেছে থেকে এর নজির কোথায় এর নজির হল হিন্দুদের ঠাকুরের মধ্যে পেয়েছে তারা এটা সেই হিন্দুদের ঠাকুর থেকে এগুলো আবিষ্কার করেছে আর এই সকল পীরদের প্রাদুর্ভাব দেখা যাবে ভারত উপমহাদেশে কারণ হল তেত্রিশ কোটি দেবতার প্রভাবিত অঞ্চল এটি দুনিয়ার অন্য মুসলমানদের দেশে এই পিরিজমও নাই চাকুরিজমও নাই এই পিরিজম আর চাকুরিজম পরস্পরে মাস্তুত ভাই আর এগুলোর আস্তানা হল এই পূজা মণ্ডপের থেকে আবিষ্কার এটা হল তেত্রিশ কোটি দেবতার থেকে এর আবিষ্কার এই তেত্রিশ কোটি দেবতার প্রভাবিত অঞ্চলের মধ্যে এগুলোর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দুনিয়ার কোথাও এগুলো নাই আল্লাহ সুবাহ সাহাবাই কারাম আল্লাহ তালানহম যারা কোন তরিকা আবিষ্কার করেন নাই কোন ধরনের এই ধরনের পূজা মণ্ডপ খানকার ব্যবস্থা করেন নাই নিজেদের নামে তারা কোনো বায়াতের ব্যবস্থা করেননি এই ধরনের কোনো ব্যাগ বেগার দক্ষিণার উপর জীবিকা নির্বাহ করতেন না তাদের জীবিকার প্রধান অবলম্বন ছিল যুদ্ধের মাধ্যমে শত্রুকে পরাজিত করে দিনে হককে বিজয়ী করা আর সেই যুদ্ধের মাধ্যমে যে গণিমতের মাল আসত সেটাই তাদের পবিত্রতম রিজিক হিসেবে গ্রহণ করে জীবিকা নির্বাহ করতেন এটা ছিল সাহাবাদের সুন্না এটা তাদের তরিকা আমাদের দেশে অনেকগুলো তরিকার নাম শোনা যায় কি কাদরিয়া চিস্তিয়া মুজাদ্দিদিয়া নষ্টবন্দিয়া অনেকগুলো নাম শুনেন কিন্তু তরিকায় আবু বকরিয়া উমরিয়া উসমানিয়া আলিয়া কোন তরিকার নাম তো শোনা যায় না যদি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের পরে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের তরিকা ছাড়া আর কোন তরিকা মানার প্রয়োজন হতো মুসলমানদের যদি এটা প্রয়োজন থাকত তাহলে এরপরে তরিকাটা কোনটা হওয়া দরকার ছিল তরিকায় আবু করিয়া হওয়ার দরকার ছিল এরপরে উমরিয়া উসমানিয়া আলিয়া এটা হওয়ার প্রয়োজন ছিল কারণ তাদের ব্যাপারে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম সার্টিফাই করেছেন তিনি বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়াসুন্নাতিল রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজ তোমাদের জন্য অপরিহার্য হলো আঁকড়ে ধরা আমার সুন্নত এবং আমার পরে খুলাফায় রাশিদিনের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে কারণ তারাই হেদায়াত প্রাপ্ত তাদেরকে রাসুল সার্টিফিকেট দিচ্ছেন খোলাফায় রাশেদিন তাদেরকে বলছেন খোলাফায় রাশেদিন আল মাহদিন আমিম বাহাদি আমার পরে হেদায়াত প্রাপ্ত তারাই তোমরা তাদের সুন্নতকে আঁকড়ে ধরবে আর এমন ভাবে আঁকড়ে ধরবে যেন দাঁত দিয়ে কামক দিয়ে এর উপর পরে থাকবে তাদের ব্যাপারে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এমন সার্টিফিকেট দিলেন কিন্তু তারা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের তরিকাকেই একমাত্র তরিকা হিসেবে গ্রহণ করলেন এবং কেমত পর্যন্ত সকল মুমিন মুসলমানদের জন্য এই তরিকাটাই একমাত্র নাজাতের তরিকা হিসেবে তারা বেছে নিলেন নিজেদের পক্ষ থেকে আর কোন তরিকা বানালেন না এরপরে কোন তরিকা বানায় কাদরিয়া চিস্তিয়া নকশবদিয়া মুজাদ্দিদিয়া এই ধরনের নামের কোন তরিকা কোন ভণ্ড তরিকা কোন ধরনের এ ধরনের বাতিল তরিকা আবিষ্কারের অধিকার তো কোন শয়তানকে দেওয়া হয়নি যেগুলোরা করেছে নিঃসন্দেহেরা শয়তানের বান্দা শয়তানের অনুসারী এবং এদের ইচ্ছা বা অনুসরণ যারা করবে নিঃসন্দেহেরা শয়তানের বাহিনী কারণ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এই ধরনের শয়তানি বাহিনী গঠনের কোন অনুমতি দিয়ে যাননি এবং সাহাবাহিকারাম রাজু আল্লাহ তালান হোম এই ধরনের কোন কাজের সুযোগ দেন নাই কেউ এটা করতে পারেনি সাহাবাদের জামানায় কোন একজন সাহাবা জীবিত থাকাকালীন পর্যন্ত কেউ এমনটি করেনি এরপরে যদি আমরা দেখি বায়াত সেটা হলো খেলাফত কেন্দ্রিক ব্যক্তিগত বায়াত সম্পূর্ণ এটা বিদাত ব্যক্তিগত বায়াত ইসলামে নাই যারা এটা করে এরা শয়তানের অনুসারী ভণ্ড রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের বায়াতটা ছিল একমাত্র বায়াত কেউ যদি মুসলমান হতো তাহলে রাসুলের কাছে বায়াত নিত এরপর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের পরে প্রথম খলিফা যিনি হলেন অনেকে আবার হাদিসে বলা হয়েছে ফাস্তুখলিফা আবু বাক আবু বকর কে খলিফা করা হলো এই কথাটাকে বাংলা অনুবাদ করতে গিয়ে হাদিসের যারা বাংলায় অনুবাদ করে এইগুলো আবার দুষ্ট অসৎ মানসিকতার যারা অনুবাদ করে আরবি ভাষা বুঝে না এই বেউকুফগুলো বলে আবু বকের খেলাফা খলিফা নির্বাচিত করা হয়েছে নির্বাচিত এটাকে তার বাবার কাছ থেকে ধার করে এনেছে হাদিসে তো নির্বাচিত কথাটা নেই বাংলা অনুবাদে নির্বাচিত কথাটা লেখে কেন আরবি ভাষায় হাদিসে নির্বাচিত কথাটি নেই অনুবাদের মধ্যে নির্বাচিত একটি শব্দ এখানে আবিষ্কার করে এটা হলো তাদের মন গড়া বানানো তার মাথায় যে একটা আছে গণতন্ত্রের কুফরি চিন্তাধারা তারা ওই হাদিসের অনুবাদ করে এগুলার মাথায় গণতন্ত্রের কুফরি চিন্তাধারা থাকার কারণে ওই কুফরি ধর্মের একটা শব্দ হাদিসের মধ্যে ঢুকিয়ে দেয় এখানে নির্বাচিত বলা হয়নি আবু বকরকে খলিফা করা হল তখন সকলে আবু বকরের কাছে বায়াত নিলেন আবু বকরের খলিফা তিনি কেমনে হয়েছিলেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম পূর্বেই আবু বকের খলিফা হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করে গিয়েছিলেন বিভিন্ন নির্দেশের মাধ্যমে রাসুল যখন মদিনা থেকে বাইরে যেতেন আবু বকরকে রেখে গেলে ইমামতির দায়িত্ব আবু বকরকে দিয়ে যেতেন এতে করে সকলেই বুঝতেন রাসুলের পরেই কার জায়গা এখানে একজন মহিলা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে আসলেন তিনি যখন যাচ্ছেন ফিরে তখন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বললেন যে তুমি আবার এসো তখন মহিলা বললেন আমি এসে যদি আপনাকে না পাই তখন আমি কার কাছে যাব তখন তিনি বললেন আমাকে যদি না পাও অর্থাৎ এর দ্বারা বোঝানো হয়েছে আমি যদি জীবিত না থাকি তাহলে তুমি আবু বুকের কাছে এসো এই কথাটি দ্বারা এটা স্পষ্ট নয় যে রাসুলের পরে রাসুল না থাকলে লোকজন কার কাছে আসবে রাসুল এটা স্পষ্ট বলে দিলেন আবু বকরের কাছে এসো এইভাবে অনেকগুলো বিষয় আছে একটা দুইটা নয় অনেকগুলো আমল রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম যখন অসুস্থ মসজিদে যেতে পারছেন না ইয়ামতির জন্য আয়সাকে বলছেন আবু বকরকে জানিয়ে দাও ইমামতি করার জন্য আয়সা বললেন ইয়া রাসুল্লাহ সাল্লু আবু বকরের দিলটা খুব নরম আপনার জায়গায় যদি তিনি ইমামতির জন্য দাঁড়ান তিনি কেঁদে ফেলবেন লোকদের নিয়ে সালাত আদায় করতে পারবেন না এরপরও রাসুল আবার আয়সাকে বলেন আবু বকরকে বলো আবু বকর যেন লোকদেরকে নিয়ে সালাত আদায় করে ইমামতি করে আবারও আয়সা বলেন তিনবার এই কথা বলার পর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম খুব রাগান্বিত হয়ে আশাকে বললেন তোমরা তো ইউসুফের সাথে ষড়যন্ত্রকারিণী ওই মহিলাদেরই অনুসারী ইউসুফের সাথে যে জুলাইকা ষড়যন্ত্র করেছিল তোমরা তো ওই ধরনেরই নারী জাতি তিনি খুব রাগ করে ফেলেন আয়সার প্রতি এরপর আবু বকরকেই শেষ পর্যন্ত বাধ্য হয়ে তিনি রাসুলের নির্দেশ পৌঁছিয়ে দিলেন আবু বকর তখন ইমামতি করলেন রাসুলের জীবনের শেষ প্রান্তে এসে রাসুল আর কাউকে ইমামতির সুযোগ দেননি যদিও আয়সা বারবার বলছিলেন যে উমর একটু শক্ত দিলের মানুষ উমরকে যেন দেওয়া হয় আবু বকর নরম দিলের মানুষ আপনার জায়গায় দাঁড়িয়ে তিনি কাঁদতে কাঁদতে সময় কাটাবেন সালাত আদায় করবেন কেমন করে এরপর রাসুল আয়সার কথা গ্রহণ করেননি কারণ রাসুলের যে দূরবীন মানে বড় ধরনের দূরদর্শিতা ছিল ওনার পরে কে খলিফা হবেন তিনি যেন আগেই এটা বুঝিয়ে দিয়ে যান এটা করে গিয়েছিলেন যে কারণে বনি সাদের আঙ্গিনায় যেদিন সলা পরামর্শ করেছিল আনসারের কিছু লোকজন সেখানে তারা কাকে খলিফা বানাবেন রাসুল ইন্তেকালের পর জানাজার আগেই খলিফা জরুরি ছিল তারা আলোচনায় বসেছে শুনে সেখানে আবু বকর গেলেন উমর গেলেন তারাও সেখানে গিয়ে হাজির হলেন আলোচনা চলছে সিদ্ধান্তহীনতার মধ্য দিয়ে উমর রাজি আল্লাহ আনহু খুব দূরদর্শী ছিলেন তিনি বুঝতে পেরেছিলেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের মনোভাব তার ইচ্ছা কি ছিল বুঝতে পেরেছিলেন তিনি কারো সাথে কোনো পরামর্শ ছাড়াই আবু বকের হাতটা টেনে ধরলেন ধরে তিনি তার কাছে বায়াত নিয়ে নিলেন আবু বকর আপনি খলিফা আমি আপনার কাছে আমি বায়াত নিলাম উমর যখন বায়াতটা নিয়ে নিলেন আশেপাশে যারা ছিলেন আর কেউ বিরত থাকতে পারলেন না আস্তে আস্তে সকলে হাত বাড়িয়ে দিলেন আবু বকরের কাছে বায়াত নিয়ে নিলেন এটা কি কোন নির্বাচন ছিল একমাত্র হজরত উমরের এক রাসুলের পূর্ব থেকে রাসুলের আমল ছিল রাসুলের নির্দেশ ছিল অনুরূপ যদি আবু বকরের নাম খলিফা হিসেবে ডিক্লারেশন করেননি কিন্তু বুঝিয়ে দিয়ে গেছেন রাসুলের পরে কে খলিফা হতে পারেন আর উমর এটা বুঝতে পেরেছিলেন এটা উমরের একা সিলেকশন ছিল কারো সাথে পরামর্শ করেননি তিনি আবু বকরের কাছে বায়াত নিয়ে নিলেন আজকে এদেশে ইসলামপন্থী অনেকগুলো দল আছে যারা এটাকে গণতন্ত্রের পক্ষে যুক্তি দিতে গিয়ে তারা এই খেলাফতটাকে এমন ধরনের মিথ্যা কথা বলে তারা নির্বাচন বুঝাতে চায় এরা সব মিথ্যাবাদী কুফরি গণতন্ত্রের ধ্বজাদারী এই সকল লোকেরা ইসলামের মধ্যে একটা কুফরিকে ঢুকিয়ে দিতে চায় অথচ ইসলাম এটা নাই ইসলামের ইতিহাস এটা নাই আবু বকর খলিফা হয়েছেন সরাসরি উমরের সিলেকশনে উমর একা বায়াত নিয়েছেন আর ওনার দেখা দেখি অন্যরা বায়াত নিয়েছেন এরপর সেখান সেখান থেকে তারা মসজিদে নবমীতে এসে গেলেন যেখানে লোকজন অপেক্ষা করছিলেন এইখানে এসে উমর ঘোষণা করে দিলেন আবু বকরকে বললেন আপনি খুদবা দিন তখন খলিফাতুল মুসলিমিন হিসেবে মিম্বারে উঠে তখন আবু বকর খুদবা দিয়েছেন তখন লোকজন সকলে আবু বকরের কাছে তখন বায়াত নিয়েছেন প্রথম বায়াত তো হয়ে গেছে সকিফাই বনি সাহাদের উকানে প্রথম বায়াত আবু বকরের খেলাফতের হয়ে গেছে এরপরটা হলো মদিনায় মসজিদ নবমীতে আবু বকর খলিফা হওয়ার পর রাসুল সাল্লাহ আলাইসাল্লামের উম্মতের মধ্যে তো যুদ্ধতম সাহাবারা ছিলেন উমর ছিলেন উসমান ছিলেন আলী ছিলেন বেহেস্তের সুসংবাদ প্রাপ্ত আরো অনেক কিছু ছিলেন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন দুনিয়ায় থাকতেই আর তারা তো জীবিত ছিলেন তারা কি ব্যক্তিগত ভাবে কোনো একজনের বায়াত নিয়েছিলেন ব্যক্তিগত কোনো বায়াত কি তখন ওই জামানায় হয়েছিল কারো কখনো হয়নি বায়াত ছিল একটা সেটা ছিল খেলাফতের অধীনে বায়াত আবু বকরের কাছে বায়াত ব্যক্তিগত বায়াতের কোন ধরনের নজির ইসলামে নাই ওমর রাজি আল্লাহু আনহু আবু বকর ওনার খেলাফতের শেষ দিকে ওমরকে তিনি কোয়ালিফাই হিসেবে মনোনয়ন করে গেলেন ডিক্লারেশন করে গেলেন ওমরের খেলাফত এটা আবু বকরের ডিক্লারেশন কোন সাহাবার পরামর্শ নয় তিনি ডিক্লারেশন দিয়েছেন আবু বকর সরাসরি নিয়োগ দিয়ে গেছেন আর উমর রাজু আল্লাহ শেষ দিকে এসে অনেকেই যখন পরামর্শ চাইলেন পরামর্শ দিলেন উমরকে যে আপনার পরে কে খলিফা হবেন এটা আপনি নিয়োগ দিয়ে যান উমর কি বলছিলেন যে আমি যদি নিয়োগ না দেই তাহলে উত্তম নজির আছে আমার চেয়ে যিনি উত্তম ছিলেন অর্থাৎ রাসুল সাল্লু আলাইসাল্লাম তিনি সরাসরি নিয়োগ দিয়ে যান নাই তাহলে আমি যদি নিয়োগ না দেই তাহলে এটার দলিল আছে আর যদি আমি নিয়োগ দেই তাও এর দলিল আছে আমার চেয়ে যিনি উত্তম ছিলেন তিনি নিয়োগ দিয়েছিলেন অর্থাৎ আবু বকর আবু বকর নিয়োগ দিয়ে গেছেন উপটাই দলিল আছে উমর রাজি আল্লাহ তখন ছয় জনের একটা বোর্ড গঠন করলেন ছয় জনের একজন একটা বোর্ড গঠন করে এই ছয় জনকে দায়িত্ব দিলেন উমরের পরে কে খলিফা হবেন সেখানে আব্দুর রহমান ইবনে আউফ তিনি প্রথমেই এই ছয় জনের মধ্য থেকে নিজেকে একটু আলাদা করে বললেন যে তোমরা বাকি পাঁচজন আমাকে দায়িত্ব দাও আমাকে দায়িত্ব দাও আমি এই বিষয়টা যাতে সুন্দর একটা ফায়সালা করতে পারি সকলে ফায়সালা তাদেরকে দায়িত্ব দিলেন তিনি প্রত্যেকের এই বাকি পাঁচজনের সাথে ব্যক্তিগতভাবে পরামর্শ করলেন এর মধ্যে চারজন একমত হলেন ওনার পরামর্শের ভিত্তিটা ছিল উদ্দেশ্যটা ছিল যেন এই ছয়জনের মধ্য থেকে একজনকে খলিফা করা হয় আর তিনি হলেন হজরত উসমান সে আব্দুর রহমান ইবনে আউফ বাকি চারজনের সাথে পরামর্শের ভিত্তিতে আব্দুর রহমান ইবনে আউফকে তিনি খলিফা ডিক্লারেশন দিলেন এখানে নির্বাচনের কোনো প্রশ্ন আসে নির্বাচনের কোনো প্রশ্ন নেই যারা আজকে খুলাফ কেলা খলিফাদের এই নির্বাচন এটাকে নির্বাচন বলে এরা সম্পূর্ণভাবে প্রথারক কুফলি গণতন্ত্রের দ্বারা প্রভাবিত তাদের চিন্তা দ্বারা সম্পূর্ণ ভ্রান্ত এবং বিভ্রান্ত এরা অজ্ঞ এবং মূর্খ ইসলাম সম্পর্কে ইসলামের ইতিহাস সম্পর্কে এরা একেবারে নির্ভুল ইসলামে এই ধরনের নির্বাচনের কোনো ব্যবস্থা নেই আর আমি এই কথাটা বলার উদ্দেশ্য হল যে এক সকলে যিনি যখন খলিফা হয়েছেন তিনি শুধুমাত্র বায়াত নিয়েছেন সকল উম্মা তাদের কাছে বায়াত নিয়েছেন বিচ্ছিন্নভাবে কেউ কোনো বায়াত কখনো গ্রহণ করেননি ওসমানকে এটি তো বললাম আমি ও আব্দুর রহমান ইবনে আউ উসমান রাজি আল্লাহ আনহুকে খলিফা হিসেবে ডিক্লারেশন করলেন বাকি চারজনের সাথে পরামর্শ করে বাকি চারজনের সাথে পরামর্শ করে আব্দুর রহমান ইবনে আউ উসমান রাজি আল্লাহ আনহুকে খলিফা হিসাবে ডিক্লারেশন করলেন ডিক্লারেশন করলেন আব্দুর রহমান ইবনে আউফ আর খলিফা হলেন উসমান রাজি আল্লাহ আর বাকি চারজন হলেন পরামর্শদাতা কিন্তু মদিনার এত বিপুল সাহাবাদের মধ্য থেকে এই মাত্র এই চারজন পরামর্শ দিলেন গণতন্ত্রের কথাটা কি মেজরিটির মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত এখানে কি মেজরিটি হয়েছে কিছু হয়নি তাহলে এই কুফরি গণতন্ত্রের পক্ষে এই খেলাফতটাকে কেন মিলায় এই জাহেল জাহেল মোরক্কব মূর্খরা সেখানে কেন এটার মিশ্রণ ঘটানোর চেষ্টা করে এর কারণ হল ইসলামের ইতিহাস জানে না ইসলাম জানে না খেলাফত ব্যবস্থা জানে না আর এই খেলাফতের সাথে সম্পৃক্ত হল বায়াত বায়াতটা হল খেলাফতের সাথে সম্পর্কিত যখন খলিফাতুল মুসলিমিন যিনি হয়েছেন বায়াত হয়েছে তার হাতে একই সাথে একাধিক বায়াত রাসুলের সাহাবাদের যুগে কখনো হয়নি এটা ছিল ইসলামের জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য এই খেলাপথ যখন মুসলমানদের সেই খেলাপথ পদ্ধতি মুসলমানদের হাত থেকে চলে গেল বিচ্যুতির কারণে তখন বিভিন্ন পর্যায়ে কিছু ব্যক্তি ব্যক্তিগতভাবে খেলাফতের চিন্তা করেছে আজকেও এই পীরেরা ওই শব্দটা ব্যবহার করে পীরের খলিফা এবং এক পীর আর অনেককে খেলাফত দান করে অর্থাৎ তার রাজত্বটা বৃদ্ধি করে ওই একটা ওই পীর পাতি পীর সিকি পীর ওই এ ধরনের বিভিন্ন ধরনের পীরের একটা ভাগ আছে তাকে খেলাফত দান করে গিয়ে সে আবার কিছু খেলাফতি নিয়ে আরো নতুন কিছু মুরিদ বানায় সেই মুরিদ বানাইয়া এখানে যা ইনকাম হয় ইনকামের একটা বাঘ মূল পিটকে দেয় এটা ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো খ্রিস্টানরা এদেশে যেটা চালু করেছিল এদেশে খ্রিস্টানরা যে জমিদারি প্রথাটা চালু করেছিল একবার হুভু এই পদ্ধতিটা খ্রিস্টানরা সমগ্র জনগোষ্ঠীর কাছ থেকে খাজনা আদায় করা তাদের জন্য এটা কষ্ট করছিল একটা রাষ্ট্রীয় ব্যয়বহুল একটা বিষয় ছিল ঝামেলাপূর্ণ একটা কাজ ছিল এই জন্য তারা বিভিন্ন অঞ্চল জমিদারকে দিয়ে দিত আর জমিদারের উপর বার্ষিক একটা নির্ধারিত করে দিত যখন জমিদারিটা কাউকে দিত কাউকে বলতো তোমার এই অঞ্চলের এই জমিদারিটা তোমাকে দিলাম এককালীন তুমি এই পরিমাণ আমাদেরকে দেবে প্রথম এরপরে বছরে এই পরিমাণ দিবে এই জমিদারি প্রথাটাতে খ্রিস্টানদের নিয়োগ দেওয়া আমাদের দেশ অবশ্য এটা এখন খুব সম্মানজনক একটা ওই কিনা উপাধি কিন্তু এটা হলো খ্রিস্টানের সবচেয়ে বড় চামচা এবং গুলাম যারা ছিল আর এদেশের অধিকাংশ জমিদার ছিল হিন্দু শতকরা পঁচানব্বইটাই ছিল হিন্দু জমিদার কারণ হিন্দুরা খ্রিস্টানদেরকে এদেরকে এদেশে ডেকে এনেছিল যদি আমরা এদেশের মূল রাজনৈতিক ইতিহাস জানার চেষ্টা করি দেখতে পাব সাড়ে সাত শত বছর মুসলমানরা শাসন করেছিল এই উপমহাদেশ আর মুসলিম শাসন থেকে মুক্তি পাওয়ার জন্যই হিন্দুরা খ্রিস্টানদেরকে ডেকে এনেছিল আর এখন তারা দাবি করে এই ব্রিটিশ শাসনের বিরোধিতায় নাকি এরা খুব আন্দোলন করেছিল আসলে সম্পূর্ণ মিথ্যা ওই যে সূর্য সেন আর প্রীতিলতা এইগুলার নাম যে শুনেন এগুলা ছিল সবচেয়ে বড় বড় সন্ত্রাসী বড় বড় সন্ত্রাসী ডাকাত ছিল এগুলো আরো এরা এখন এদেশে খুব বড় বড় উপাধি পেয়েছে সন্ত্রাসী ডাকাতরা এরা লুটপাট করত এরা স্বাধীনতা স্বাধীনতাকামী ছিল না ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে সব সময় শুরু থেকেই মুসলমানগণ সর্বশেষ মুসলমানরাই করেছে এর ইতিহাস পড়তে গেলে দেখবেন অনেকগুলো বই আছে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত বই আছে ইমান যখন জাগলো এই বইটি পড়ে দেখেন ইতিহাস পাবেন ওহাবি আন্দোলন থেকে কিছু পাবেন আর the Indian Musalman W W Hunter যদিও খ্রিস্টান লেখক ওইখানে কিছুটা অনেক ভুল তথ্য আছে কিন্তু কিছুটা সত্য অনেক পেয়ে যাবেন এরপরে নীল বুদ্রোহ অমুসলিম সমাজ এই বইগুলো পড়লে এগুলো দেখবেন এর ইতিহাসগুলো জানতে পারবেন তো এই জমিদারি প্রথাটা যেইভাবে খ্রিস্টানরা চালু করেছিল লুটপাটের জন্য এই জমিদারদের কাছে বাৎসরিক যদি তারা ট্যাক্স নিত মনে করো এক হাজার টাকা জমিদাররা জনগণের কাছ থেকে আদায় করত দশ হাজার টাকা এদের এইভাবে জনগণের কাছ থেকে তারা ব্যাপক জুলুম নিপীড়ন চালিয়ে তারা এই ট্যাক্স গুলো আদায় করত জমিদার মাইনি জালেন এদেশের মধ্যে জুলুম নিপীড়নের জন্য খ্রিস্টানরা তাদেরকে নিয়োজিত করেছিল আর আমাদের দেশে এই পীরেরা তাদের খেলাফতি দিয়ে আরো কিছু জালেম তৈরি করে তারে মুড়িদান বানাইয়া তাদের কাছ থেকে হাদিয়া তুফা নজর নেয়াজ ব্যাট বেগার দক্ষিণার মাধ্যমে বেচক লুটপাট চালায় আর পীরেরা এর মাধ্যমে এটা খায় যে ইসলামের ইতিহাসে এই ধরনের খেলাফতি নাম দেওয়ার কোন অধিকার কারণ নাই এগুলো সম্পূর্ণ ভণ্ডামি ছাড়ার কিছু নয় খেলাফত কোনটা খেলাফত হল মুসলমানদের শাসন ব্যবস্থার নাম যেই সিস্টেমের মাধ্যমে মুসলমানদের রাষ্ট্রীয় রাষ্ট্র পরিচালিত হয় যেখানে মুসলমানদের সমাজের মধ্যে ইসলামী আদর্শ বাস্তবিত হয় ইসলামী হুকুমত পরিচালিত হয় সেটা হল খেলাফত তিনি খলিফাতুল মুসলিমিন যিনি মুসলমানদেরকে ইসলাম অনুযায়ী পরিচালনা করেন ইসলামী আদর্শ অনুযায়ী পরিচালনা করেন আল্লাহর হুকুম কোরআন অনুযায়ী তাদেরকে পরিচালনা করেন তাদের মধ্যে ইসলামী শিক্ষা ইসলামী অর্থ ব্যবস্থা ইসলামী বিচার ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা পরিচালনা করেন তিনি খলিফাতুল মুসলিম এই ধরনের ভণ্ডরা যারা তাদের নিজেদের বানানো কিছু ওজিফা দিয়ে লোকদেরকে দিন থেকে বিচ্ছুত করে বেদিন বানায় এদের এই কর্মটাকে খেলাফত নাম দেওয়া এটা সম্পূর্ণভাবে একটা ভণ্ডামি ছাড়া কিছু নয় ইসলামের কোনো নজির নেই সাহাবাহিকেরাম রাজি আল্লাহ তালানহুম এই ধরনের কোন কর্ম করেন নাই আর যারা তাদের উত্তম ভাবে অনুসরণ করে তারাও কখনো এই ধরনের ভণ্ডামি করতে পারে না তাদের জীবন হবে সাহাবাদের মতো সাহাবাদের ইমান হবে তাদের মডেল তাদের আমল হবে তাদের আদর্শ সেইভাবে তারা করবে তাদের জীবন যাপন তারা সব সময় মুজাহিদের বেশে থাকবে দিনকে বিজয়ী করার জন্য দিকে দিকে দিনের পতাকা উদ্দিন করার জন্য বিভিন্ন অঞ্চলে মুসলমানদের রাজত্বকে বিস্তার ঘটানোর জন্য তারা সব সময় তাদের বাহিনী নিয়ে তারা সবসময় প্রস্তুত থাকবে অভিযান চালাবে যুদ্ধ করবে এটাই হল সাহাবাদের অনুসারীদের কাজ এই কাজ যারা করে তারাই হলো উত্তম ভাবে অনুসারী এই সাহাবা এবং তাদের উত্তম অনুসারী যারা তাদের ব্যাপারে আল্লাহ বলছেন রাজু আল্লাহ আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর আল্লাহ তাদের জন্য যা ফায়সালা করে রেখেছেন তার তাদের তার দিদের লিখন যা আছে এর প্রতি তারাও সন্তুষ্ট আল্লাহ যখন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন তখন তাদের আর কোনো ভাবনার কিছু থাকতে পারে না এই জন্য আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন এমন জান্নাতের যার নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত সেখানে তারা চিরকাল থাকবে আজিম এটাই তাদের জন্য বড় ধরনের সফলতা আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলেন কোন গ্রেডে কে পাশ করবে এই গ্রেড আল্লাহ এখানে বলে দিলেন সর্বোচ্চ গ্রেড যারা সাহাবাদের উত্তমভাবে অনুসরণ করে তারাই এই সর্বোচ্চ গ্রেড পাবে জান্নাতে মর্যাদা তারাই পাবে এর আগে আমি যে বলেছিলাম জান্নাতে যে মর্যাদার উঁচু উঁচু স্তরগুলো থাকবে প্রাসাদগুলো তারকার মতো জলমল করে দেখা যাবে এটা নবীগণ পাবেন সিদ্দিকিন সুহাদা সালিহীন সকলের জন্যই থাকবে শুধু নবীজের জন্য না যারা আল্লাহ দিনের পথে ওই সাহাবাদের মতো অনুসারী হবে তাদের পরিপূর্ণ অনুসারী হবে এই সকল মুমিন মুজাহিদদের জন্য এই ধরনের মর্যাদার স্থানগুলো থাকবে এরা সকলেই যখন ওই মর্যাদায় পৌঁছে যাবে এটা হলো তাদের সর্বোচ্চ সফলতা এর চেয়ে বড় সফলতা আর কিছু নাই আল্লাহ সুবাহ এখানে যে মর্যাদার স্তরের কথা বলেছেন সাহাবাদের এবং তাদের উত্তম অনুসারীদের আমরা যদি আমরা নিজেদেরকে একটু এর সাথে তুলনা করি আমরা কোন পর্যায়ে তখন আমরা দেখব যে আমরা হয়তো ধারে কাছেও নাই যদি আমরা উপলব্ধি করি যে আমরা ওই স্তরে যদি পৌঁছতে না পারি তাহলে ইমান আনার পরেও আমরা তো হতভাগা হয়ে যাচ্ছি এই জন্য আমাদের মধ্যে যদি ওই প্রেরণাটা আসে আমরা যেন তাদের মতো হতে পারি কারণ ওই প্রেরণা আনতে যদি আমরা বিলম্ব করে ফেলি ইতিমধ্যে আজরাইল এসে যায় তাহলে পরে অনুসূচনা করা ছাড়া আর কিছুই থাকবে না এই জন্য অনুসূচনার সুযোগ এখনই এখনই অনুসূচনার সুযোগ যেন আমরা নিজেদের ইমানকে আমাদের আমলকে আমরা পরিশুদ্ধ করতে পারি আমরা সাহাবাদের মতো ইমান আনতে পারি আর তাদের আমলের মতো আমল করতে পারি এটাকে মডেল ধরে ওই পর্যায়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারি তাহলে আমরা তাদের উত্তম অনুসারী হতে পারবো তারা যা করেছিলেন আমরা যদি তা করি তাহলে আমরা তাদের উত্তম অনুসারী হতে পারবো নতুবা উত্তম অনুসারী হতে পারবো না আর উত্তম অনুসারী হলেই আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন আর এমন জান্নাত দান করবেন যেই জান্নাতের নেজ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত সেখানে চিরকাল থাকতে পারব আর সেটাই আমাদের চূড়ান্ত সফলতা তো আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন কোন প্রশ্ন আমাদের খেলাফতের ইয়াটা বললেন আগে যেখানে আজকে ভারত থেকে সাইয়াদ নাকি আসাদ মাদানি একজনকে খেলাফত দিল বাংলাদেশে বছরে যে সাহাবাই কেরামরা যে খেলাফত দিচ্ছে মানে খেলাফতের মানে, মানে তারা যে অনুষ্ঠানটা করছে খেলাফত দেওয়া হয়েছে তিনি তো খেলাফত মানে হওয়ার পরে কোরআনে আইন বাস্তবায়ন করছে কোরআন মোতাবেক রাষ্ট্র পরিচালনা করছে তারা যে খেলাফত দেয় কোন সত্যের খেলাফত দেয় যে এখানে তো দেখা গেছে খেলাফত দিচ্ছে তার বাবাই দিয়ে গেছে কিন্তু ওইখানে তো ইসলামের কোনো একটা আইন বাস্তবায়ন নেই তারা বললাম যে এই ধরনের খেলাফত এগুলো খেলাফতের নামে এরা বেদাত চালু করেছে ভণ্ডামি করছে লুটপাটের জন্য উমরের খেলাফত আবু বকরের খেলাফত ইসলামের যে খেলাফত এখানে লুটপাটের ব্যবস্থা নাই খলিফা কোন ধরনের লোকদের কাছে শুধু হাদিয়াই নেই এমন কোন নজির নাই খলিফা যখন হাদিয়া পায় সে হাদিয়া বাইতুল মালে জমা হয় কিন্তু এখন পীরেরা যা পায় বাড়িতে বললাম না এর আগে পীরের বাবার আমলে ছিল বাড়িতে কুড়ে গোট এখন বড় বড় অট্টালিকা পীর হওয়ার পর লোকদের সম্পদ লুণ্ঠন করে তারা এই সম্পদের পাহাড় গড়ে যারা সুরায় তবার এই আলোচনায় পূর্বে কিন্তু এটা গিয়েছে এই ধরনের খেলাফত এই পদ্ধতিটা এটা হিন্দুদের ঠাকুর প্রথা থেকে আসছে এটার মূল তরিকা হলো ওই ঠাকুর আমরা যে জেহাদের ময়দানে তারা পায়ে মানে নিচ্ছি মানে আমির জিহাদের কাছে এটি তো এই বায়াতটাই তো ইসলামের বায়াত মুসলমানরা জামাতবদ্ধ থাকবে এটা আল্লাহর নির্দেশ রাসুলের নির্দেশ আর জামাতবদ্ধ থাকতে হলে মুসলমানদের লাগবে আমির লাগবে অনুসারী আনুগত্যকারী এটা শর্ত যেটা এর আগে আলোচনা হয়েছে হজরত উমর রাজি আল্লাহ বলেছেন লা ইসলামা ইল্লা দি জামা হাকিন ওয়ালা জামাআতা ইল্লা বি ইমারাতিন ওয়ালা ইমারাতা ইল্লা বি তোয়াতিন জামাত ছাড়া ইসলাম নাই আর আমির ছাড়া জামাত নাই আর আনুগত্য ছাড়া আমিরও নাই তাহলে মুসলমান হতে হলে জামাতবদ্ধ হতে হবে আর জামাতবদ্ধ হতে হলে দুইটা মৌলিক জিনিস অপরিহার্য এক জামাতের আমির থাকবে আর দ্বিতীয় শর্ত হলো অনুসারী থাকবে আনুগত্যশীল থাকবে থাকলে পরেই জামাত হবে আর জামাত হলে মুসলমান হওয়া যাবে তখন এই যে মুসলিম জামার যে আমি সেই মুসলিম জামার কাজটা কি আমির কি করবে সেই দিন হক ইসলামকে বিজয়ী করার জন্য জিহাদ পরিচালনা করবে দিন কে বিজয়ী করার জিহাদ পরিচালনা করবে সেই জিহাদ পরিচালনা করার উদ্দেশ্যে জামাতবদ্ধ হওয়া এবং আমিরের কাছে বায়াত নেওয়া এটাই ইসলামের পদ্ধতি আর যখন দিন বিজয়ী হয়ে যাবে তখন যিনি সেই মুসলিম জামার সেই যেখানে দিন বিজয়ী হল তিনি হবেন খলিফাতুল মুসলিমিন সেই দিন বিজয়ী হওয়ার আগ পর্যন্ত তিনি খলিফাতুল মুসলিমিন নন তিনি আমিরুল জিহাদ জিহাদ পরিচালনার জন্য আমির এই এতটুকু তফাত এইটুকু অনেকেই কিন্তু আর বুঝতে পারেন না তারা তো এটাও বলে যে আমরা তো তাই মানে আমরাও জেহাদ করতেছি হ্যাঁ, তারা বাইক তার কাছে তাদের জামা আছে মানে দিন কায়েমের জন্য যে ভাবে রাসুল্লাহ সাল্লু আলহ্লাম এবং পরবর্তী সময়ে খোলাফায় রাশেদিন এবং সাহাবাগন জিহাদ করেছিলেন জামাতবদ্ধ থেকে ছিলেন এটাই হলো একমাত্র আদর্শ এর সাথে তাদের কোন ধরনের সম্পর্ক নাই এবং তাদের যে অনুসারীগণ মুরিদগণ এগুলো মদ খায় ঘুষ খায় সুদ খায় কোনো অসুবিধা নাই তাগুতের পক্ষে দালালি করে তাগুতের গুলামি করে কোনো অসুবিধা নাই এগুলা সব ঠিক আছে কিন্তু মুসলিম জামাত সেখানে এই ধরনের কোন লোকের জায়গা হবে না তারা সকলেই হবে মুজাহিদ আল্লাহর দিনের পথে সৈনিক এবং এদের মধ্যে ওই জামাতের অন্তর্ভুক্ত হওয়ার কারণে আমিরুল জিহাদ পরিপূর্ণ সরিয়া বাস্তবায়ন করবেন নিজেদের মধ্যে সে সরিয়াপূর্ণ বাস্তবায়িত থাকবে খেলাফত না আসলেও দিন বিজয়ী না হলেও কিন্তু নিজেদের সেই জামার মধ্যে সেই দিনটাকে বিজয়ী রাখবেন একজন পাখি সারা বিশ্বে এখন যে একজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে একজনে ওই তো হত্যার শাস্তি গর্দান ঘুরাইয়া দেওয়া এখন তো ওরা ফি পন্থী যারা আছে হয়তো বিশ থেকে ছোট ছোট আমি নিয়োগ দিতেছে পায়ে নিতেছে ওদেরকে বিধান রাখি এরা তো সকলেই বললাম যে এরা হলো বিধর্মীদের অনুসারী তাদের উৎপত্তিটা হলো বেদিনী থেকে এগুলো তো সবগুলো দিন থেকে বিচ্ছুত তারা মানুষকে বিপদগামী করছে ইসলাম থেকে বিচ্ছুত করছে সে তো কাফির মোরতাবদের যে হুকুম তাদের জন্য তো সেই হুকুম তাদের তো একই হুকুম যেমন এলাকাতে সেরে এলাকাতে দেখতেছি যে আমার দাবক কম আছে বাতিলে ঘরের যারা গণতন্ত্র পক্ষে এরা এই আমরা কূটনাতি করে গেলে ওটা আমি কালারিংতে যাই ঘটনা দিলে আমার সমস্যা হতো আমি যদি কোর্ট করে যাই যদি ওই মানে কারো ছাড়া দেয় না কারো কাগজটা নিলাম একটা আমাদের শিল্পরা ওটাই নিয়ে ফেলাই এই ক্ষেত্রে আপনার এই কৌশলের ব্যাপারে সবাইকে জানাচ্ছেন কেন আর এই ব্যাপারে ফতুয়া চাচ্ছেন কেন হিজরত ব্যাপারে আপনার সবাইকে জানাইতেছেন আমার পাচ্ছেন কেন আপনি জানেন যে এই এটা গণতন্ত্র এটা কুফুরি আপনি ভোট দিতে যেতে পারবেন না কোথাও হলো এটা এরপরে আপনি কেমনে বাঁচবেন কোন কৌশলে বাঁচবেন সেটা হলো আপনার ব্যাপার হ্যাঁ। তার মানে প্রশ্ন শেষ যে হ্যাঁ।